আমরা জানি আমরা শুনি এবং আমরা জেনে থাকি ও পড়ে থাকি একই পরিবারের মধ্যে একাধিক একাধিক ব্যক্তি যদি সামর্থ্যবান থাকেন তাহলে প্রত্যেকের জন্য নারী হোক পুরুষ হোক পৃথক পৃথক কোরবানি দেওয়া জরুরি ইদানিং কিছু ভাই একথা প্রচার করছেন বলছেন যে এক পরিবারের পক্ষ থেকে একটি পশু কোরবানি করলে একটি ছাগল কোরবানি করলেও সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে যদিও ওই পরিবারে সামর্থ্যবান একাধিক বা তার চেয়ে বেশি ব্যক্তি থাকেন এবং এর জন্য তারা একটি দুটি হাদিসও উল্লেখ করে থাকেন তারা কোনো মাঝহাবের কথা বলেন না মনে করা হয় যে ওটি ওইটি হাদিসের কথা আর আমরা যে কথা বলি প্রত্যেকের জন্য করা দরকার জরুরি এটি মানুষের মত বা সাধারণ মত আমি খুব সংক্ষেপে বলি যে আসলে হাদিস শরীফের মধ্যে বিভিন্ন হাদিসে দুই ধরনের কথাই বোঝা যায় কোনো একটি সুনির্দিষ্টভাবে হাদিসের মধ্যে স্পষ্টত উল্লেখ নেই যে কারণে ইমাম এবং ফকি ইমাম মুহাদ্দিসদের মধ্যে পরস্পরে এক দুইটি মাঝহাব তৈরি হয়ে গিয়েছে আমরা যে সকল ইমাম ফকি মুহাদ্দিস এবং যে সকল সাহাবিদের মাঝহাব অনুসরণ করি সেই অনুপাতে আমরা বলি যে প্রত্যেক ব্যক্তি একই পরিবারে একাধিক ব্যক্তি সামর্থ্যবান হলে প্রত্যেককে পৃথক পৃথক কোরবানি দিতে হবে আর কিছু কিছু ইমামের মাঝহাব এমন আছে যাদের যাদের মত হল এক পরিবারের মধ্যে হলে একই পশু সকলের জন্য একটি পশুর দ্বারাতে সকলের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে এখানে দুটো মাঝহাব পৃথকভাবে আছে আমাদের ওই ভাইরা যারা বলেন তারা যদি মাঝহাবের কথা বলতেন বলতেন এটা কারো মাঝহাব এটা কারো মাঝহাব আমরা একটা মাঝহাবকে অনুসরণ করি তাহলে বিষয়টি সহজ ছিল মানুষ এত পেরেশান হতো না কিন্তু তারা মাঝহাবের কথাটাকে আড়াল করে তারা এমনভাবে বলতে চান যেন তাদের কথাটাই হাদিসের মধ্যে আছে এটাই হাদিসের কথা আর আমরা আমাদের ইমামগণ বা যে মাঝহাবের কথা যেটা আছে এটা বুঝি মানুষের বানানো কথা ফলে মানুষ একটু পেরেশানির মধ্যে পড়ে যান আসল কথা হলো আমাদের ইমামরা যারা কথা বলেছেন যে একই পরিবারে একাধিক একাধিক ব্যক্তি যদি সামর্থ্যবান থাকে তাদের উপরও কোরবানি প্রত্যেকের উপরে কোরবানি দেওয়া জরুরি তাদের দলিল সুস্পষ্ট মজবুত শক্তিশালী দলিল হাদিস থেকে আছে আমি কয়েকটি উদ্ধৃতি আপনাদের সামনে শুধু দেখাব এক নম্বর সুনানে ইবনে মাজার রেবায়েত হাদিস শরীফে রসৌল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাত করেছেন যেটি মুস্তাদাকে হাকেমে আরও বিভিন্ন কিতাবে হাদিসের আছে মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা বিখ্যাত হাসান সনদে এবং কেউ কেউ সহি বলেছেন এই সনদকে বিখ্যাত হাদিস এখানে আল্লাহ নবী বলেছেন মান মান অর্থ যে ব্যক্তি যে যে ব্যক্তি সামর্থ্য পায় সে এরপরে কোরবানি করে না সে আমার ঈদগাহের সেজন্য ঈদগাহের কাছেও না আসে তো এখানে স্পষ্টতই ব্যক্তি এবং যে ব্যক্তি সুনির্ধারিতভাবে উনি উল্লেখ করে দিয়েছেন এখানে কেউ কোনো পরিবার বা পরিবারের কোনো ইঙ্গিত এখানে নেই এ থেকে বোঝা যায় অন্যান্য এবাদতের মতো এবাদতে মালিয়া মালি আর্থিক যত এবাদত হয় ওগুলোর মতো এখানেও ব্যক্তি নির্দেশ করা হয়েছে দুই নম্বর মেখনাফ উবনে সুলাইম রাজি আল্লাহ আনহু থেকে রেবায়ত বিখ্যাত হাদিস যেখানে আছে আলা আহলিকুল্লি বাইতিন এই হাদিসের এক বর্ণনায় তবাকাতুল মুহাদ্দিন এক বর্ণনায় মাফসুদ ইমাম সারাকসির এখানেও রেবায়ত উল্লেখ আছে একই সূত্রে একই সনদে বর্ণিত ওখানে এই শব্দ এসেছে ইন্না আলা কুল্লি মুসলিমিন ফি কুল্লে আমিন উদহাইয়া প্রতি মুসলিমের উপরে বছরে একটি করে কোরবানি এর দ্বারা উদ্দেশ্য সামর্থ্য এবং সাধ্য থাকলে একথা এর হাদিসের অর্থের মধ্যে মৌলিক দিকে কোথাও অন্তর্ভুক্ত হাদিসের মধ্যে রয়েছে তিন নম্বর ভাগে কুরবানির যে বিখ্যাত হাদিস যেটি সহি মুসলিমে তিরমিজিতে বিভিন্ন কিতাবে বিশেষ করে সুনানে আবু দাউদে সুনানে দারা কুতনি আরও বিভিন্ন জায়গায় আছে আল আল বাকারা আনসাবা আতিন আল জাজুর আনসাবা আতিন বিখ্যাত বিভিন্ন শব্দের রেবায়ত আছে সাত ভাগে গরু এবং সাত ভাগে উট কুরবানি দেওয়ার কথা সফরে এবং সফর ছাড়াও এই বর্ণনার কথা স্পষ্ট আছে এবং এরপরে সাহাবি তাবেইনরা এভাবে আমল করতেন এই ধরনের বর্ণনা অনেক রেবায়তে মোহাল্লা ইবনে হাজমে তিনি একাধিক রেবায়ত উনি উল্লেখ করেছেন যেগুলোতে একথা আছে সাত ব্যক্তি একটি উটে অংশগ্রহণ করা সাত ব্যক্তি একটি গরুতে অংশগ্রহণ করা সেখানে কোনো বর্ণনাতেই পরিবারের কথা উল্লেখ নেই সাত পরিবার নয় সাত ব্যক্তি এই তিন তিনটি বর্ণনায় একথা স্পষ্ট যে ব্যক্তির কথা বলা হয়েছে এই হাদিসগুলো এবং এই ধরনের হাদিসগুলো সামনে রেখে পাশাপাশি আরও কয়েকটি কারণ এক নম্বর হজরত আবদুল্লাহ ইবিন রাজি আল্লাহনু এবং হজরত হুদাইফাতুবনুল ইয়ামান রাজি আল্লাহ আনহু সহ এই ধরনের সাহাবিদের সাহাবিরা এই মাঝহাব গ্রহণ করেছিলেন যে কোরবানি ওয়াজিব হবে ব্যক্তির উপরে দ্বিতীয়ত ইমাম তিরমিজ রহমতুল্লাহ আলহী ইবনু রুশদ বিদায়াতুল মুস্তাহিদি ইমাম তিরমিদি তার সুনানে উল্লেখ করেছেন ইমামুল মুহাদ্দিসিন সুফিয়ান আসৌরি আমিরুল মিনিন ফিল হাদিস যাকে সৌবাকে বলা হতো আমিরুল মিনিন ফিল হাদিস হাদিসের সম্রাট তিনি বলেছেন সুফিয়ান সৌরি হলেন আমিরুল মিনিন ফিল হাদিস হাদিসের সম্রাট ওই সুফিয়ান সৌরি এবং আবদুল্লাহ ইবনুল মুবারক আহমুল্লাহ ইমাম তিরমিজি তাদের কথা তার কথা আবদুল্লাহ ইবনুল মুবারকের কথা উল্লেখ করেছেন তার মাঝহাবও এটা ছিল যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয় তিন নম্বর আমরা দেখি মাল সংক্রান্ত এবং বদন শারীরিক যে এবাদতগুলো আছে এবাদতগুলো মালের এবাদতগুলো সাধারণত ব্যক্তি এবং সামর্থ্যবান ব্যক্তির উপর ওয়াজিব হয় এটাই শরীয়তের অন্যান্য বিধানের ক্ষেত্রে এটাই সাধারণ একটা একটা নিয়ম এই কারণগুলো সামনে রেখে ইমাম আবু হানিফা সহ অনেক ইমাম এ কথাটা স্পষ্ট করেছেন যে কোরবানি কোরবানি প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি দেবে পরিবার নয় এতে একটা আরও দুইটি বিষয় সামনে ছিল একটি হলো যদি বলা হয় পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি দিলে যথেষ্ট তাহলে পরিবার বলতে কি বোঝায় পরিবারের পরিচয় কি হবে হাদিসে এর কোনো নির্দেশনা নেই বরং পরিবারের সামাজিক এবং উর্ফে প্রচলনে অনেক ধরনের প্রচলন এবং রীতি আছে এই হিসেবে পরিবারের নির্ধারণ করা আরেকটি জটিল এবং একটি অস্পষ্ট বিষয়ের মধ্যে সম্মুখীন হতে হয় দ্বিতীয় হল কথার কথা যদি এমন হয় এক পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি দিলে আদায় হয়ে যেত সেখানে যদি এক পরিবারের দুজন দুটি কুরবানি দেয় তাহলে লস হবে না বরং লাভ হবে আবার যদি এমন হয় যে আসলে এক পরিবারের পক্ষ থেকে একটি দিলে আদায় হবে না বরং দুজনের পক্ষ থেকে দুটি দিতে হতো এটাই আল্লাহর আল্লাহর নবীর শিক্ষা তাহলে দুজনে দুটো না দিয়ে একটি দিলে এখানে তার ক্ষতি হয়ে যাবে লস হয়ে যাবে এজন্য সতর্কতার দৃষ্টিকোণ থেকে এহতিয়াতের দৃষ্টিকোণ থেকে এবং নিরাপত্তার নিরাপদ থাকা এবং ভালোর কল্যাণ বেশি কল্যাণের অংশীদার কল্যাণে অংশীদার হওয়ার দৃষ্টি থেকেও এটা উত্তম এটা উচিত যে যেই সামর্থ্য প্রত্যেকে সে দেবে পরিবারের পক্ষ থেকে সব অনেক একাধিক সামর্থ্যবান ব্যক্তি থাকার পরেও পরিবারের পক্ষ থেকে একটি দেবে এর চেয়ে ওইটা উত্তম এই সমস্ত কারণে ওনারা আমাদের ইমামগণ তারা বলেছেন এক পরিবারে একাধিক সামর্থ্যবান ব্যক্তি থাকলে প্রত্যেকের জন্যই জরুরি সে কোরবানি দেবে আর যারা একথা বলেন যে এক পরিবারের পক্ষ থেকে একজন একটি কোরবানি দিলেই সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায় তাদের এখানে প্রমাণস্বরূপ যে এক দুটি বর্ণনা উল্লেখ করা হয় একটি হলো এক সাহাবির একটি বর্ণনা আনহু আন আহলি বাইতিহি মির শরীফেতে আছে যে ব্যক্তি তার নিজের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে একটি পশু কোরবানি করবে এখানে একথা স্পষ্ট নেই যে তার পরিবারে একাধিক ব্যক্তি সামর্থ্যবান থাকলেও একটি দিলেই যথেষ্ট হবে এই কথাটি এই হাদিসে স্পষ্টভাবে উল্লেখ নেই দ্বিতীয় কথা কেউ কেউ কথাও বলেছেন যে আল্লাহর নবী সাল্লাম তিনি তার পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি দিয়েছেন আসলে এটি একটি অদ্ভুত বিষয় রসুল্লাহ সাল্লাম এক বর্ণনায় আছে নিজের পক্ষ ও পরিবারের পক্ষ থেকে দিয়েছেন আবার আরেকটি সাহি সনদে আরেকটি রেওয়ায়তে আছে রসুল্লাহ সাল্লাহাম কোরবানির সময় দোয়া করে একথা বলেছেন মুস্তাদাকে হাকেমের রেওয়ায়ত সুনানি ইবনে মাজাতেও আছে হজরত জাবের ইবনু আবদুল্লাহ রদি আল্লাহ রেওয়ায়ত নবীজি কোরবানি করে দোয়া করে বলেছেন আল্লাহ মিনকা লাকা ওয়ালাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি মুহাম্মদ এবং মুহাম্মদের সকল উম্মতের পক্ষ থেকে এ কোরবানি দিয়েছেন তো এখানে তো পরিবারের পক্ষ থেকে নয় বরং পুরো উম্মতের পক্ষ থেকে হয়ে গেল এই হাদিস যদি দলিল হয় নবীজি পরিবারের পক্ষ থেকে এক কোরবানি দিয়েছেন তাহলে তো দেখা যাচ্ছে নবীজি পুরা উম্মতের পক্ষ থেকে এক কোরবানি দিয়েছেন তো এক তো হলো পুরা উম্মতের কোরবানি কি আদায় হয়ে যাবে আবার হলো তার মানে কি এখন আমি একজন বা যে কোনো একজন একটা কোরবানি দিলে পুরা উম্মতের নিয়ত করলে সবার কোরবানি আদায় হয়ে যাবে আসলে এটা এই হয়তো এই অর্থে নয় স্পষ্ট অর্থ এটা নবীজি নিজের পক্ষ থেকে কোরবানি দিয়েছেন আর উম্মতের সোয়াবের জন্য সোয়াবের মধ্যে উম্মুদকে সামিল করেছেন শরিক করেছেন সবার জন্য এই যদি হয় তাহলে অর্থ পরিষ্কার হয় এ কারণেই যে ইমাম আবু হানিফা সহ এবং যে সকল সাহাবিরা এখানে হাদিসগুলোর আলোকে এই মত গ্রহণ করেছেন যে কোরবানি প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি তার পক্ষ থেকে কোরবানি দেবে এই মতটা দলিলের দিক থেকে শক্তিশালী সতর্কতার দিক থেকেও এটি শ্রেষ্ঠতর এবং আমল আমলের দিক থেকে কল্যাণের দিক থেকেও ইনশাল্লাহ এ মোটটি উত্তম আমরা প্রশান্ত চিত্তে ইনশাআল্লাহ এই মতের উপরে অনুসরণ করা এবং আমল করে আমরা যেতে পারব যে যাই বলুক তার দিকে আমাদের কোনো রক্ষেপ করার প্রয়োজন আমাদের নেই ইনশাআল্লাহ